আচ্ছা যে মাখলুকটার সুন্দর এই মাখলুকটার কথাটা হবে কেমন মাখলুক যেমন আহসান মাখলুকের কথা হইতে হবে কি আহসান মনে রাখবেন মাখলুকের এই মানুষের গড়নটা যেমন সুন্দর সৃষ্টিটা যেমন সুন্দর তার কথাটাও হইতে হবে কি সুন্দর কথাটাও হইতে হবে আহসান এই জন্য আল্লাহ পাক মানুষকে বলছেন দুনিয়ার মানুষ তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো একজন আরেকজনের সাথে সুন্দর সুন্দর কথা বলো ইয়া আয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا হে ইমানদারেরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় কর আর সহজ সরল উপকারী সুন্দর সুন্দর কথা বলো সোহান তোমার সৃষ্টিটা এত সুন্দর তোমার গরমটা এত সুন্দর তোমার বডিটা এত সুন্দর তোমার কথাও হইতে হবে সুন্দর সবচাইতে সুন্দর কথা কোনটা বলেন তো দেখি আপনারা পারেন নাকি আহসান কথা কোনটা আমাদের সৃষ্টি যেমন আহসান কথাটাও হবে আহসান আহসান কথা কোনটা মাশাল্লাহ দেখছেন ছাত্র আজকে কত মেধাবী ভালো ভালো স্টুডেন্ট সব সব বলতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই মানুষদের কথাগুলোর মধ্যে সবচাইতে সুন্দর কথা কোনটা সেটা আল্লাপাক বলে দিয়েছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলান ইলাল্লাহ ওই ব্যক্তির কথাটার চাইতে সুন্দর কথা আর কার কথা হইতে পারে যে ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে আহ্বান করে সোহান তাহলে মানুষটার গড়ন যেমন গঠন যেমন আকৃতি যেমন আহসান এই মানুষের কথাটাও হইতে হবে আহসান এই জন্য আল্লাহ তার কথার ক্ষেত্রেও আহসান ব্যবহার করছেন ওয়ামান আহসান ও কাওলান তার কথার চাইতে সুন্দর কথা আহসান কথার কার কথা যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে দাওয়াত দে তাহলে একজন মানুষ আরেকজনকে আল্লাহর দিকে ডাকবে তার জবান দিয়ে তার মুখ দিয়ে দাওয়াতের কথা বের হবে এটা হলো সব চাইতে সুন্দর কথা সুহান এবার আসেন এই মানুষটার যেমন সৃষ্টি সুন্দর গঠন সুন্দর তার কথাও হবে সুন্দর তার কাজগুলা হবে কেমন কি বলেন কাজ কেমন হবে কাজও হইতে হবে সুন্দর তার সৃষ্টি যেমন আহসান কথা যেমন হবে আহসান তার কাজকর্ম গুলো হইতে হবে আহসান আজকে আমরা কিছু আহসান কাজকর্ম নিয়ে আলোচনা করব আমাদের কিছু সুন্দর সুন্দর কাজ আহসান কাজ যেগুলোকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য সুন্দর সুন্দর কাজ হিসাবে সুন্দর সুন্দর আমল হিসাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন এই মানুষের এক নম্বর সুন্দর এক নম্বর সুন্দর কাজ মানুষ আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান করবে এটা হলো সবচাইতে সুন্দর কাজ আহসান মানুষের এহসান কাজ আহসান মানুষের এহসান কাজ অর্থাৎ মানুষগুলো আল্লাহর সুন্দর এবাদত করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সৌরাল মুলকের দুই নম্বর আয়তে বলছেন আল্লাহ আলমিন বলেন ওই আল্লাহ যিনি তোমাদের মত সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে কারা কারা আহসান আমল করে সোহার আল্লাহ পাক সৃষ্টিটা যেমন আহসান এদের কথাটাও বলছেন আহসান এদের আমলটা কাজটাও হইবে আহসান সোহান আল্লাহ আল্লাপাক বেশি আমল করার জন্য সৃষ্টি করেন নাই সৃষ্টি করেছেন কিসের জন্য সুন্দর আমল করার জন্য আহসান আমল করার জন্য এই আহসান আমলের এক নম্বর আহসান সব চাইতে সবকিছুর চাইতে বান্দার সব চাইতে সুন্দর আমল হইল আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান করা আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান করা আল্লাহর এবাদতে এহসান কেমনে করবেন আল্লাহ রসুল সাল্লাহামকে ইসলামকে জিবরিল আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল এহসান আমাকে একটু খবর দিন আমাকে একটু জানিয়ে দিন এহসান কাকে বলে এহসান কি জিনিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এহসানটা হলো আন্তাবুদাল্লাহ কান্না কাতারা فإن تكن تراه فإنه يراك আল্লাহ রব্বুল আলমিনের এবাদত গুলো তুমি এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখতেছ আর যদি তুমি আল্লাহ রব্বুল আলমিনকে না দেখো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতেছেন সোহান আল্লাহ এটার নাম এহসান আমি যখন আল্লাহর এবাদত করবো আমার মনে থাকবে আমি আমার আল্লাহকে দেখতেছি যদি আসলে আল্লাহ রব্বুল আলমিনকে না দেখি আল্লাহ রব্বুল আলমিনকে দেখা তো সম্ভব না তখন আমার মনের ভিতরে আমার অন্তরের ভিতরে এই চিন্তা চেতনা জাগ্রত হবে আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতেছেন সোহান আমার আল্লাহর ক্যামেরা আমার আল্লাহর সিসিটিভির ফুটেজ আমার দিকে ধরা আছে আমার আল্লাহ আমাকে দেখতেছেন এই আমার আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে দেখতেছেন আল্লাহর ক্যামেরার আওতায় আমি আছি এই চিন্তা অন্তরে রাখা এটার নাম হলো আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদতের এহসান তাহলে বান্দার অন্তরে যত বেশি আল্লাহর কাবা আল্লাহর পর্যবেক্ষণ যত বেশি অন্তরে আসবে তত বেশি বান্দার কথা সুন্দর হবে আমল সুন্দর হবে এবাদত সুন্দর হবে আচার আচরণ সুন্দর হবে আখলাক সুন্দর হবে আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান দুর্নীতি দুর্নীতি সারা বিশ্ব জুড়ে সারা পৃথিবী খালি দুর্নীতির মুক্ত করার জন্য চেষ্টা করে আল্লাহর বান্দাকে দুর্নীতি মুক্ত করার জন্য কত রকমের প্রচেষ্টা আল্লাহর বান্দাদেরকে দুর্নীতি মুক্ত করার সবচাইতে সহজ উপায় বান্দার ভিতরে এহসান তৈরি করে দেওয়া বান্দার ভিতরে মোরাকাবা তৈরি করে দেওয়া বান্দার ভিতরে তাকোয়া তৈরি করে দেওয়া বান্দার ভিতরে খাসিয়াতুল্লাহ তৈরি করে দেওয়া বান্দার অন্তরে যখন এসে যাবে যে আল্লাহর ভয় আল্লাহ আমাকে দেখতেছেন আমি দুনিয়ার সব সবার চাইতে সবার থেকে আমি লুকাই এই কাজটা করতে পারি কিন্তু আমার আল্লাহ থেকে লুকাইতে পারি না এই চিন্তা চেতনা যখন মানুষের অন্তরে ঢুকে তখন আল্লাহর এই বান্দার কোনো অপরাধ করতে পারে না এই জন্য আল্লাহর বান্দা প্রথম এহসান করবে আল্লাহর এবাদতের মধ্যে

বান্দা তুমি এবাদত করো একমাত্র আল্লাহর গোলামি করো একমাত্র আল্লাহর ওয়ালা তুশরিকু বিহি সাইয়া আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবাহর সাথে বিন্দু মাত্র সেরেক করিও না আল্লাহ সুবাহর সাথে কোনো কিছুকে তুমি জীবনের কোন মুহূর্তে কোন সময়ে সেরেক করিও না সেরেক মুক্ত এবাদত যদি করতে পারো এটাই হলো আল্লাহ সুবান তালার এবাদতের এহসান